তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি নবী তুমি প্রতীকী মায়ার মা আমিনার আধারে নবী তোমার বাপ আরবি তুমি বড় মায়াবী তুমি সাফাতে চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি নবী তুমি প্রতীকী মায়ার আমিনার আধারে নবী তোমার বাপ আরবি তুমি বড় মায়াবি তুমি সাফাতে যাবি যাব রুবি আবগা হনি ছিল কুপুরে আর সংশোধনে এসেছিলে জিরিন নিবিড়ে যাব রুবি আবগা হনি ছিল কুপুরে আর সংশোধনে এসেছিলে জিরিন নিবিড়ে ও গোপারুল পলাশ মেঘিমানি আরাস নেরে আঘাবি তোমার বাহু আরাবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে যাবি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহ রবি তুমি প্রতীকী মায়ার মা আমিনার আধারে রবি তোমার বাহু আরাবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে যাবি যার সিলাই পেলাম কোরআন নবীজি মোহান গে যাব লিখে যাব নবীর গুণগান যার সিলাই পেলাম কোরআন নবীজি মোহান গে যাব লিখে যাব নবীর গুণগান আমি ফুলি তোরা ফুলি রাজা সবসে ফেরা ফুল তোমারে বাবু আরবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে চাবি তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহ ভৈরবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারে রবি তোমার বাবু আরবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে চাবি রোজ হাসুরি শেষ বিচারি পরে নূরের তাজ আর দরুদ পড়ে বিনার সুরে তারাও দিনে রাজ রোজ হাসুরি শেষ বিচারি পরে নূরের আর দরুদ পড়ে বিনার সুরে তারাও দিনে ওগো তুমি সেবা ও মোস্তফা ওগো আল আরাবি তোমার বাঘ আরাবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে চাবি শ্রেষ্ঠ আল্লাহ রবি তুমি প্রতীক মায়ার মা আমিনার আধারের রবি তোমার বাঘ আরাবি তুমি বলে মায়াবি তুমি সাফাতে যাবি যার সিলাই পেলাম কোরআন নবীজি মোগান গেয়ে যাব লিখে যাব নবীর গুণগান যার সিলাই পেলাম কোরআন নবীজি মোগান গেয়ে যাব লিখে যাব নবীর গুণগান তব তুমি রাঘবর তুমি মনোহর চাই মোরা আবি তোমার বারে আরবি তুমি বড়ই মায়াবি তুমি সাফাতে যাবে তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহ রবি তুমি প্রতীকে মায়ার মা আমিনার আদারে রবি তোমার বাঘ আরবি তুমি বড়ে মায়াবি তুমি সাফাতে যাবে তুমি শ্রেষ্ঠ নবী প্যারা ছবি আল্লাহ রবি তুমি প্রতীকে মায়ার মা আমিনার আদারে রবি তোমার বাবা আরবি शादी शादी